জগতে মুখ্য লক্ষণ আছে যে আমরা সবাই ভয় পাই বিত থাকে কিন্তু শ্রীকৃষ্ণের চরণে কোনো ভয় ভীতি কিছু সেটা সরা দুর্লভ মানব জনম সৎসং ধরহ সে খুব সরল সবাই বুঝতে পারে ভাষা বুঝতে পারে কিন্তু অর্থ তো খুব কম লোক বুঝে বলে কিন্তু বুঝে মাইনা ফকির মতো ময়না ফকির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারে কিন্তু কিছুই বুঝে না সেই জন্য কীর্তন করার সাথে আমাদের শ্রবণ করতে হবে কে আছে এই কৃষ্ণা যার নাম আমরা বলি তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আমাদের পরম মিত্র শ্রীকৃষ্ণ আপনার কীর্তন করুন শ্রবণ করুন এবং শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন এই হচ্ছে সকল কথা শাহ হরে কৃষ্ণ Mm. ठीक है हाँ, हाँ, एक और प्रश्न हिंदी बांग्ला बांग्ला যে ভগবানের নাম আমরা পূর্ণমালা নিয়মিত জপ করি কিন্তু জপ করার পর আহ, যে জপ শেষ হলো তো সব हाँ, সময়- আমরা নাম জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুরো তন্ময় থাকি এবং আহ, অন্তিম অক্ষরের সাথে আমরা ভগবান সম্বন্ধে সবকিছু ভুল করি তো, কি কারণ সেই জন্য এই প্রশ্ন কতবার আমি শুনেছি জব <laughs> পরে জব হ্যাঁ, করার পরে কিভাবে আমরা সব সময় ভগবান হৃদয়ে স্মরণ করতে পারি তো জব করার পরে তো জব বন্ধ করেন না <laughs> সারাদিন ঘটনা ষোলো মালা সেটা কমপক্ষে ষোলো মালা কোনো নিয়ম না হ্যাঁ ষোলো মালা সতেরো আঠারো ব্যাস আর আর কিছুই জব করো না সেরকম নিয়ম না দিন রাত করো হরিদাস ঠাকুরের মতো ভুলে যান আচ্ছা, সেই যা সেই যা সকলের জন্য সম্ভব না সেজন্য আমাদের বুঝতে হবে যে সাধনা হচ্ছে অভ্যাস অভ্যাস থেকে যে কোনো কাজ আমরা যদি অভ্যাস করি তো আস্তে আস্তে আমরা পাক্কা হয়ে যাব নিপুণ তো সাধনা থেকে সিদ্ধি হয় আমাদের সাধনা করতে হবে এবং সাধনা করা থেকে আস্তে আস্তে প্রগতি হবে এই দিনের মধ্যে আমরা সম্পূর্ণ শুদ্ধ হবে না সেই জন্য রূপ স্বামী আমাদের উপদেশ দিয়েছে কি ভক্তি পথে আমাদের কি হতে হবে উৎসাহ উৎসাহ নিশ্চয় নিশ্চয় মানে দৃঢ় এবং ধৈর্য ধৈর্য রক্ত আমি তিন দিনে আমি ষোলমালা জপ করেছি এইখন পর্যন্ত আমি কৃষ্ণের রাসলীলা দর্শন পাইনি বেকার তো আমাকে সিগারেট দিয়ে দাও না ধৈর্য রাখতে হবে কত জীবন হয়ে গেছে যার মধ্যে আমাদের খ্রিস্ট ভক্তি হয় না অনাদি কর্ম ফলে পরিভাবান ভজনে ধরিবারই নেই দেখি এই উপায় কিন্তু ভক্তিতে এই দৃঢ়তা করতে হবে তীব্র ভক্তি তীব্রতা হরে কৃষ্ণ